আলহামদুলিল্লাহ এখন আমাদের সামনে অত্র জামিয়ার ছাত্র হজরত মৌলানা মোহাম্মদ আবু তাহের সাহেব মূল্যবান বয়ান রাখবেন দাওরা হাদিস জামাতের السلام عليكم ورحمة الله حامدا ومصليا مسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى في آية أخرى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أقال تعالى في آية أخرى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال تعالى في آية أخرى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى أقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أقال الشاعر علم چندا کی بشتر خانی چو عمل در تو نست ندانی نه محقق بود نه دانشمند چار پائے برو کتاب چند آتے ہی مغزرا چہ علم و خبر کہ برو ہے سمست یا دفتر اقال الشاعر الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا والد لا ولد ولا عم وخالا الحمد لمن الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا আলহামদুলিল্লাহ সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে জানাই লাখো কোটি শুক্রিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যাবতীয় ফেতনা ফাসাদ ও ঝামেলা থেকে মুক্ত করে আপন শাহেকের ডাকে সমস্ত কাজকে পিছনে ফেলিয়ে রেখে শাহেকের ডাকে সাড়া দিয়ে রসুলপুর ময়দানে তিন দিনের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ হাদিসের ভিতর আছে যে আল্লাহ যার ভালো কামনা করেন তাকে আল্লাহ সর্বপ্রথম দিনের বোঝ দান করেন হয়তো আল্লাহ তালা আমাদের ভালো কামনা করেছেন যার কারণে আমরা আপন সাহেবের ডাকে সাড়া দিয়ে এখানে আসতে পেরেছি এই জন্য আবারও অন্তরের অন্তরস্থল থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরুদ সালাম প্রেরণ করি ওই মহামানবের উপর আদর্শবান রাষ্ট্রনায়কের উপর যার ব্যাপারে কথিত আছে যাকে সৃষ্টি করা না হলে আসমান জমিন মানুষ জিন এমনকি গর্তের পিপিলিকাও কেউ সৃষ্টি করা হতো না সেই মহা মহামানবের উপর একবার দূরত প্রেরণ করি সবাই বলি সাল্লু আলাইহি আসাল্লাম আল জামিয়াতুল আরবিয়া বাইতুল রসুলপুর তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ও হালকায় জিকিরের মহামান্য সভাপতি আমার মাথার মুকুট শাইখুনা অমরশিদোনা হজরত কেবলা ও কাবা আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলমে তাসাউফের অন্বেষী সালেকিন জাকেরিন ভাইরা ও অত্র জামিয়ার সমস্ত আসাতি যা ইকরাম সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সম্ভাষণ সম্মানিত উপস্থিতি আজকে আমি যে বিষয় নিয়েছি তা হল শরিয়ত ও তাসৌফ এর উপর কোরআন ও হাদিসের আলোকে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি শরিয়ত বলতে যেই সমস্ত আমল জাহেরি যেই সমস্ত জিনিস জাহেরি আমলের সাথে সম্পৃক্ত সেটা হলো শরীয়ত আর এই এলমে শরীয়ত অর্জন করা ফরজ আর তাসাউফ এলমে তাসাউফ হলো যেই সমস্ত জিনিস বাতেনি আমলের সাথে সম্পৃক্ত সেটাকে বলা হয় তাসাউফ এটা শিক্ষা করাও ফরজ তবে এই দুইটার ভিতর অনেক ব্যবধান রয়েছে যেমন এলমুস শরিয়াত এটা অর্জন করা আপনার জন্য কতটুক পরিমাণ ফরজ যে একজন মানুষের দৈনন্দিন জীবন অতিবাহিত করার জন্য যেই সমস্ত বিধিবিধান জানলেই হয়ে যায় যথেষ্ট ওই পরিমাণ এলমু শরিয়াত অর্জন করা ফরজ যেমন নামাজ পড়ার জন্য নামাজের যাবতীয় ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এইগুলো জানা নিজের জীবন পরিচালনা করার জন্য আল্লাহর আদেশ নিষেধ এইগুলো জানা এতটুকু জানলেই এলমু শরিয়াতের ফরজ আদায় হয়ে যাবে কিন্তু এলমু তাসাউফ এলমু তাসাউফ এইটা আপনার জন্মের শুরু জন্মের শুরু থেকে একবারে কবরের আগ পর্যন্ত আপনার এলমু তাসাউফের প্রয়োজন আর এলমু তাসাউফ যদি অর্জন না হয় তাহলে আপনি কেয়ামতের অন্ধকারের অন্ধকারচ্ছন্ন সময়ে আপনার হয়তোবা পার পাওয়াও কঠিন আল্লাহ তাআলা বলেন বানুন সালিম সেদিন বানুন সেদিন কারো ধন সম্পদ ছেলে সন্তান কোনো উপকারে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কিন্তু যে কল্পে সালিম নিষ্কুশ হৃদয় নিয়ে আল্লাহ ডাকে সাড়া দিবে সেই সেদিন নাজাদ পাবে সুতরাং তাসাউফ এটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত এমনকি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই এলমু তাসাউফ এটা আবশ্যকীয় এখন এই এলমু তাসাউফ এটা কিভাবে অর্জন হবে এলমু তাসাউফ এলমোর তাসাউফ এটা অর্জন করতে হলে নিজের ভিতর যেই কুরিপুগুলো আছে এইগুলোকে বর্জন করতে হবে লোভ হিংসা অহংকার পরশ্রী কাতরতা এইগুলোকে এইগুলোকে সংশোধন করতে হবে দৃষ্টি অবনত রাখতে হবে যত গুণা হয় মানুষের যত গুণা হয় তার বেশিরভাগ গুণাই মানুষের চোখের দ্বারাই হয় এই চক্ষুকে অবনত রাখতে হবে এরপরে আপনার সমস্ত ভালো কাজের দ্বারা নিজেকে সুসজ্জিত করতে হবে যেমন প্রশংসা কারো গিবাদ না করা নামাজ শরীয়তের বিধিবিধান রূপে আদায় করা কোনো ভালো মানুষের সহমতে যাওয়া এই সবগুলোকে আপনার এই সব আমল দ্বারা আপনার নিজের জীবনকে সুসজ্জিত করতে হবে তাহলেই আপনার এই তাসউফ অর্জন হবে সম্মানিত উপস্থিতি মানুষের অন্তরের কলব কলব এটা আরবি শব্দ এই কলবের দুইটি দিক রয়েছে একটা দিক হলো শারীরিক দিক আর এই শারীরিক দিকের বাংলা প্রতিশব্দ হলো কলমের বাংলা প্রতিশব্দ হলো হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ড যদি অসুস্থ হৃৎপিণ্ড যদি ঠিক না থাকে তাহলেই মানুষের অসুস্থতা দেখা দেয় মন খারাপ দেখা দেয় ইত্যাদি জিনিস দেখা দেয় আর এর অপর আরেকটি অবস্থা হলো আত্মিক দিক আর এই কলমের বাংলার প্রতিশব্দ হল হৃদয় কলম এই হৃদয় যখন ঠিক না থাকে তখন মানুষের এলম তাসাউফ অর্জন হবে না আর পরকালে সে কঠিন ভয়াবহ অবস্থার শিকার হতে পারে সুতরাং এই জিনিসগুলো আমরা অর্জন করব আর দেখুন এলম তাসাউফ অর্জন করে সাহাবাই গ্রাম থেকে এই পর্যন্ত অনেক মানুষ কবরে চলে গেছেন তাদের জীবন স্বর্ণাক্ষরের মতো জল জল করছে যেমন হজরত অমর রাজিয়াল্লাহ আনহু একদা মসজিদে নবমীতে ভাষণ দিচ্ছিলেন জুমার দিনে ওদিকে এক আনহু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিলেন তখন এক পর্যায়ে হজরত ওমর রাজি আল্লাহ আনহু দেখলেন যে ইরবাদ রাজি আল্লাহ আনহুকে শত্রু সেনারা দিক থেকে ঘিরাও করে নিয়েছে তখন হজরত ওমর রাজি আল্লাহ আনহু মসজিদ নবী থেকেই বললেন ইয়া ইরবাদ ইত্তাকি নাফসাকে আমিন আদুবিকা হে ইরবাদ তুমি তোমার নকশকে বাঁচাও তোমার শত্রুদের থেকে তো ভাই এই যে এরপরে যখন ইরবাজ রাজি আল্লাহ আনহু মদিনায় ফিরলেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি এই আওয়াজ শুনছিলে তখন রাজি আল্লাহ আনহু বললেন অবশ্যই আল্লাহর কসম আমি ওমর আল্লাহ আনহুর এই আওয়াজটা আমি শুনছিলাম দেখেন ভাই ওমর আল্লাহ আনহুর এলমুত কি পরিমাণে অর্জিত হয়েছিল আর যার ফলে তার অন্তর অধিক পুরো পৃথিবীটাকে পুরা পৃথিবীকে এক জায়গায় তিনি দেখতে পেয়েছিলেন আর যার কারণে তিনি ইবাজ আনহুকে শত্রু সেনার শত্রু সেনা সম্পর্কে সতর্ক করলেন আল্লাহ তালা আমাদেরকে এলমত তসৌফ অর্জন করে তাহার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুন আসলে আমার কথা বলার কোনো যোগ্যতা নেই তো এখানে এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন দোয়া চাই যাতে আমি নিষ্কুলস অন্তর নিয়ে মহান রবের মহান দরবারে সাড়া দিতে পারি আমা আলাইনা ইল্লাল বালক